ধুলিসাত হবেই হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত ধুলিসাত হবেই হবে পশ্চিমাদের অহমিকা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা যারা ওই বিশ্ব নবীর ব্যঙ্গ কার্টুন এঁকেছে হে তারা তো নিজের হাতে মরণে ডেকে এনেছে যারা ওই বিশ্ব নবীর ব্যঙ্গ কার্টুন এঁকেছে তারা অপমান সহিবে না আর মুসলমান বিশ্ব অপমান সহিবে না আর মুসলমান লালে লাল হবে দুনিয়া যে জেলে দেব অগ্নিশিখা লালে লাল হবে দুনিয়া জেলে দেব অগ্নিশিখা অগ্নিশিখা অগ্নিশিখা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিখা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিখা ধুলিসাদ হবে হবে পশ্চিমাদের অহমিকা ধুলিসাদ হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিখা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিক্ষা ব্যঙ্গ কার্টুন একে তো শ্বেত চরম বিয়াদবি চিত্র একে তো শ্বেত বিশ্ব নবী ব্যঙ্গ কার্টুন একে তো চরম বিয়াদবি চিত্র একে তো শ্বেত বিশ্ব নবী বিয়াদব হে বদমাস তোদের হবে সর্বনাশ বিয়াদব হে বদমাস তোদের হবে সর্বনাশ কারবালার তাজা রক্ত মোদের অঙ্গে মাখা কারবালার তাজা রক্ত মোদের অঙ্গে মাখা অঙ্গে মাখা অঙ্গে মাখা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিক্ষা দুলিশাত হবে হবে পশ্চিমাদের অহমিকা দুলিশাত হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা ব্যঙ্গ কার্টুন একে পাগড়ি ভিতর বোমা একে দিলে বোকার পরিচয় ব্যাঙ্গের মুখে বর্ষা ডেকে ব্যঙ্গ কার্টুন একে পাগড়ি ভিতর বোমা একে দিলে বোকার পরিচয় ব্যাঙ্গের মুখে বর্ষা ডেকে এতে কি হয় অনুভব হারামির বাচ্চারা সব এতে কি হয় অনুভব হারামের বাচ্চারা সব কি সাহস তোদের বুকে বিশ্ব নবীর কার্টুন আঁকা কি সাহস তোদের বুকে বিশ্ব নবীর কার্টুন আঁকা কার্টুন আঁকা কার্টুন আঁকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা দুলিশাত হবে হবে পশ্চিমাদের অহমিকা দুলিশাত হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা ব্যঙ্গ চিত্র একে করছো নবীর অবমাননা অপুশক্তির ঠেলায় করো যত তাল বাহানা ব্যঙ্গ চিত্র একে করছো নবীর অবমাননা অপশক্তির ঠেলায় যত করো তাল বাহানা প্রতিশোধ নেবই নেব প্রয়োজনে জীবন দেব প্রতিশোধ নেবই নেব প্রয়োজনে জীবন দেব আমরা তো ভয় করি না যদিও হয় আমেরিকা আমরা তো ভয় করি না যদিও হয় আমেরিকা আমেরিকা আমেরিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা দুলিশার হবে হবে পশ্চিমাদের অহমিকা দুলিশার হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা করিলাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা নাগি যার মানবতা জুলম করে জীবনে কাটা হাই পুতুনের পূর্বাভাস ওখান থেকে যাই বুঝা যায় নাহি যার মানবতা জুলুম করে জীবন কাটায় পতনের পূর্বাভাস ওখান থেকে যাই বুঝা যায় নবীজির কার্টুনে একে পরেছ কোন বিপাকে কোন বিপাকে মরণের ঘন্টা বাজে পাবি না তো প্রাণ ভিক্ষা মরণের ঘন্টা বাজে পাবি না তো প্রাণ ভিক্ষা প্রাণ ভিক্ষা প্রাণ ভিক্ষা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিখা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবে তোরা উচিত শিখা সাগরের জল দেখেছ কুমির তো চোখে দেখো নাই কুমিরের মুখে ধরা পড়লে তো আর রক্ষাও নাই সাগরের জল দেখেছ কুমির তো চোখে দেখো ধরা পড়লে তো আর রক্ষাও নাই সাগরের জল দেখেছো কুমির তো চোখে দেখো না ওই কুমিরের মুখে ধরা পড়লে তো আর রক্ষাও নাই বুঝো কি তেলেস মাথি আমরা তো সিংহ জাতি বুঝো কি তেলেসমাতি আমরা তো সিংহ জাতি গর্জে উঠবো এবার দেব তোদের উচিত শিক্ষা গর্জে উঠব এবার দেব তোদের উচিত শিক্ষা উচিত শিক্ষা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিক্ষা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিক্ষা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা ধুলিসাত হবে হবে পশ্চিমাদের অহমিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিকা পরিণাম ভয়াবহ পাবি তোরা উচিত শিক্ষা